আলোচনা করব না কারণ আমাদের ভাইরা বেশ কিছু প্রশ্ন করেছেন বা কিছু বিষয়ে সংশয় রয়েছে যে বিষয়গুলিতে বলার জন্য অনুরোধ করেছে এই জন্য বিভিন্ন বিষয় আছে সে বিষয়গুলি দু একটি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব জেনে রাখবেন যে আল্লাহ পাকের এবাদত বন্দেগী করতে হবে একমাত্র আল্লাহর আল্লাহর এবাদত ছাড়া আল্লাহর এবাদতে কাউকে শরিক করা যাবে না এবাদত বন্দেগী অন্তরের হোক আর কথার হোক আর কাজের হোক সমস্ত এবাদত বন্দেগি একমাত্র আল্লাহর জন্যই করতে হবে এবাদতের কোনো কিছু আল্লাহ ছাড়া কারো জন্য ফিরিয়ে দিলে সেটি হবে বড় শির্ক যেটা আল্লাহ কখনো ক্ষমা করেন না আর দ্বিতীয় যে বিষয়টি আমাদের জানতে হবে সেটা হচ্ছে এবাদত করতে হবে একমাত্র মোহাম্মদ রসুল যিনি রসুল যাকে আল্লাহ পাক রসুল করে পাঠিয়েছেন তার তারিখাই সম্পাদন করতে হবে একমাত্র আল্লাহর জন্য সম্পাদন করতে হবে একমাত্র রাসুলের তরিকা মোতাবেক সম্পাদন করতে হবে এই দুটি মোটা কথা যদি বুঝে রাখেন তাহলে আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না আপনার চোখে কেউ ধুলো দিতে পারবে না আপনাকে কেউ বিভ্রান্ত করতে পারবে না একটি বিষয় হচ্ছে রমজান মাসে অমরা করার বিশেষ ফজিলত আছে রমজান মাসে অমরা করার বিশেষ ফজিলত আছে পেনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন অমরাতন ফিরা মাদানা তাদেল হাজ্জাতন আও কালা হাজ্জাতন মাই রমজান মাসে উমরা করলে এক হজের সমান নেকি পাওয়া যায় আর বর্ণনাকারীর সন্দেহ যে অথবা বলেছেন রসুল্লাহাম আও হাজ্জাতান মাই আমার সাথে উমরা করার সব পাওয়া যায় মানে আপনার শুধু উমরা না হ্যাঁ আপনার শুধু হজ না বরং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে হজ করার সব পাওয়া যায় অমরাতন ফির রমাদান রমজান মাসের অমরা তাদেল হাজ্জাতান হজের সমান মাই আমার সাথে অর্থাৎ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে সাহাবাহিক আমরা যে হজ করেছেন বিদায় হজ ওই হজে যেমন সব পেয়েছেন তেমন সব পাওয়া যাবে রমজান মাসে একটা উমরা করতে পারলে আর এখান থেকে উমরা করার সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ আমরা শুরু থেকে বলে এসছি আছে আপনাদের বলা হয়েছে যারা বিশেষ করে নিয়মিত এখানে আসেন আগে ভাগে আসেন এই ক্ষেত্রে আগ্রহী হওয়ার প্রয়োজন রয়েছে আমাদের বাংলা ভাষাভাষীদের ওমরার ক্ষেত্রে আগ্রহ খুব কম দেখা যায় এখানে বিভিন্ন দেশের মানুষের সাথে বসবাস করে যে অভিজ্ঞতা সবচেয়ে বেশি ওমরা করে আরবদের মধ্যে মেসরিরা আর অনারবদের মধ্যে পাকিস্তানিরা দুটো দেশের সাথে আমার ভাষাগত সম্পর্ক নেই আর স্থানগত সম্পর্ক নেই কিন্তু আমি ইনসাফের নজরে ন্যায় দৃষ্টি নিয়ে বলছি আপনি গিয়ে দেখবেন ওমরা অফিসগুলিতে ভিড় ভাড় হয় মিশরীরা করছে আরবদের মধ্যে আর না হলে পাকিস্তানরা এরা অন্য যা কিছুই করুক না করুক না ওমরাটা ঘন ঘন করে কিন্তু বাংলা মাসিদের খোঁজ নিয়ে দেখলে বড় দুঃখ লাগে অনেকে দুই বছর চার বছর পার করে ফেলেছে একটা ওমরা করে না রমজান মাসে করা তো দূরের কথা রমজান ছাড়া এগারো মাসে করেন এটা আমাদের বড় ত্রুটি আমাদের এই ত্রুটিগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে অনেক পরিবার নিয়ে থাকে তাদের খবর নিয়ে দেখেছি আপনাদের ব্যাচেলারদের কথা বলছেন অথচ কয় টাকা খরচ হয় আশি থেকে একশো টাকা খরচ হয় ওমরা করতে আশি থেকে একশো টাকা খরচ হয় যাওয়া আসা সরকারি বাসে যদি যান আপনি সাবকো বাসে তো যেতেই দুশো টাকা ভাড়া একদিকে দুশো টাকা আর আসতে দুশো চারশো টাকা ভাড়া চারশোর জায়গায় একশো টাকা খরচ হয় যাওয়া আসা মিলে এত সস্তা জার্নি পৃথিবীর কোনো দেশে নেই মক্কা উমরা করার জন্য যে সুযোগ সুবিধা আর্থিক দিক থেকে এত সুবিধা পৃথিবীর কোনো জায়গায় নেই যে দাম্মাম থেকে মক্কা পর্যন্ত পৌঁছার সুব্যবস্থা আছে ওমরার জন্য এই ওমরায় একটু আগ্রহী হবেন ওমরা করবেন পরিবার নিয়ে থাকে তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে নাম ধরে ধরে খবর রাখি আর ওদের নাম না বললে গিবত না যদি বলতাম যে অমুক লোক যায় না পাঁচ বছর তো হারাম এটা গিবত হইতো আমি অমুক লোক বলিনি কিন্তু আমি সংশোধনের উদ্দেশ্যে বলছি যে হতভাগা এরা যারা ছেলে মেয়ে নিয়ে থাকে তারপর আল্লাহ পাক ওদের কমপক্ষে তিন থেকে পাঁচ হাজার সাত হাজার ইনকাম তো আছেই তিনের নিচে কেউ পরিবার নিয়ে আসতে পারে না আর তিন তো কম করে বললাম কত টাকা যে ইনকাম করে দুনিয়ার সবকিছু করে গাড়ি বাড়ি সবকিছু দেশে করে জমি জায়গা সব করে কিন্তু ওমরা করার তফিক হয় না হতভাগাদের অমরার ক্ষেত্রে আগ্রহী হবেন এর সাথে যে বিষয়টি সম্পর্কে আমাকে অনুরোধ করা হয়েছে বলার জন্য এক ভাইয়ের তরফে সেটা হচ্ছে উমরা করতে গিয়ে অধিকাংশ লোক মদিনা যাওয়াকে জরুরি মনে করে হজে গিয়ে মদিনা যাওয়াকে জরুরি মনে করে এই একটি ভুল এই ভুল আকিদাগত ভুল বিশ্বাসগত ভুল আপনার ফেতে মগজেই ভুল আছে আমলের ভুল নাই শুধু দেমাগে কলবে ভুল ঢুকে আছে এই কলব থেকে এই বিভ্রান্তি গুলিকে দূর করতে হবে অমরার সম্পর্ক কাবা শরীফ আর মিকাত তার আগে মিকাত থেকে হেরাম বাঁধবেন মিকাত আর কাবার তওয়াফ আর সাফা মারার সাই বাস আর চুল কাটা ঠিক না আর কিছু আছে তাহলে এগুলোর কোনো একটা কাজ মদিনা গিয়ে করতে হয় নাকি চুল কাটেন মদিনা গিয়ে নাকি কাজে মদিনা তাহলে মদিনার সাথে ওমরার কোনো সম্পর্ক নেই হজের হজের সম্পর্ক হজ মিকাত তারপরে কাবা শরীফ তফ করতে হবে সাফা মারা সাই করতে হবে আর মিনা যেতে হবে মুজদালিফা যেতে হবে আরাফা যেতে হবে ঠিক না আর তার সাথে যে কাজগুলি আছে কোরবানি করতে হবে পাথর মারতে হবে ওই মেনাতেই ইত্যাদি ইত্যাদি বা শেষ জায়গার দিক থেকে মক্কা মিকাত থেকে গেলেন মক্কা মিকাত ধরলে একটা জায়গা হলো দুই নম্বর জায়গা মক্কা আল্লাহর ঘর বাইতুল্লাহ তিন নম্বর মেনা চার নম্বর আরাফা পাঁচ নম্বর মুজদালিফা এই পাঁচটা জায়গার সাথে হজের সম্পর্ক পাঁচটি জায়গা ছাড়া ছয় নম্বর কোন জায়গার সাথে হজের কোন সম্পর্ক নেই না গারে হীরা হীরা পাহাড়ের গুহার সাথে না সুর পাহাড়ের গুহার সাথে আর না অন্য কোনো জায়গার সাথে না মদিনার সাথে না মসজিদে নবীর সাথে না নবীর কবরের সাথে কোনো সম্পর্ক নেই হজের কোনো সম্পর্ক নেই তাহলে একজন লোক মক্কাতুল মোকারামা গিয়ে এই পাঁচটি জায়গা ঘুরে যে এবাদবন্দিগুলি করতে হয় যদি করে চলে আসে তাহলে তার ফুল হজ হইল হজের সামান্যতম ঘাটতি নেই যে মনে করবে আরে হজ করলাম কিন্তু না গেলাম না কোন যে বেয়াদবি করলাম সামান্য একটু ঘাটতি থেকেই গেল তার হজ বেদাতি হজ হবে তার হজ তার মগজে গুমরাহি ভরা আছে সুতরাং এই গুমরাহির সাথে এই হজ শুদ্ধ হবে না আকিদার সংশোধন আগে করতে হবে কলবের হৃদয়ের সংশোধন আগে করতে হবে ইমানের সংশোধন আগে করতে হবে তারপরে আমলের সংশোধন আরো শোনেন এই ওমরা বা হজের সফরের সাথে সম্পর্কিত হজে অথবা ওমরাতে সফর করে গিয়ে মদিনা যে যায় মানুষ মদিনা যান যেতে আবার নিষেধ নাই মদিনা যেতে নিষেধ নাই তাহলে ভুল কোনটা যে আমার হজের ওমরার সম্পর্ক মদিনার আমাকে মক্কা মদিনা দুটোর ফ্যাসিলিটি দিতে হবে যদি কেউ বলে অনলি মক্কা না না আমি ওমরায় যাব না অনলি মক্কা আমি এই সার্ভিসে হজে যাব না আমাকে মদিনাও নিয়ে যেতে হবে এটা হচ্ছে বিদাত কিন্তু যদি মদিনা যান অতিরিক্ত তো ভালো কথা নেকির কাজ করলেন আপনি মদিনা গেলেন তো এতে কোনো সন্দেহ নাই আর একটা ভুল আসেন মদিনাই মদিনা কোন নিয়তে যাবেন আপনি মেজরিটি <clears throat> সংখ্যাগরিষ্ঠ লোক বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষরা আর সৌদি আরব ছাড়া অন্যান্য আরব দেশগুলি তো এই রকমের বিধাত কুসংস্কার রয়েছে সেটা হচ্ছে যে মদিনা যাচ্ছি কোন নিয়তে গলত নিয়তে যাচ্ছে সহি নিয়তে যাই না ভুল উদ্দেশ্যে যাচ্ছে যে উদ্দেশ্যে রসুল্লাহাম গিয়েছেন বা যেতে বলেছেন সেই উদ্দেশ্য নয় সাহাবাই কেরামরা যে উদ্দেশ্যে গেছেন সেই উদ্দেশ্য নয় নবী যে উদ্দেশ্যে যেতে বারণ করেছেন নিষেধ করেছেন সেই উদ্দেশ্যে মদিনা যায় নবী সাল্লাহ সাল্লাম মদিনা তাহলে কোন উদ্দেশ্যে যেতে বলেছেন মদিনা হজের সফরে যান অথবা উমরার সফরে যান অথবা এমনি শুধু মদিনা যান আপনাদেরকে বলি আমি আমি এই এই বছরের মধ্যে দুইবার বা তিনবার করে মদিনা গেলাম তিনবার মদিনা গেলাম এই হজের পরে এক বছরও জুটেনি ছয় মাস হয়েছে হয়তো এই ছয় সাত মাসের মধ্যে তিনবার করে মদিনা গেলাম এই তিনবার মধ্যে একবার মক্কা যায়নি তাহলে কি বেয়াদবি করেছে নাকি তো আমাদের সম্পর্কে বা এরকম সহি আকিদার কথা সহি ইসলামের কথা কোরআন সন্ন্যার কথা যারা বলে তাদের সম্পর্কে বিদাতিরা যে বিভ্রান্তি ছড়ায় যে এরা মক্কা যায় মদিনা যায় না রসুলের সাথে বেয়াদবি করে ইত্যাদি ইত্যাদি এসব কথা মিথ্যা নয় আমি পর পর তিনটা সফর করেছি তিন সফরে শুধু মদিনা থেকে ফিরে এসেছি মক্কা যাইনি আমার নিজের কথা বলছি তার সাথে বক্তব্য ছিল মদিনায় অথবা বদরে অথবা এম্বতে আশেপাশে বক্তব্য ছিল বক্তব্য সেরে মদিনা গিয়েছি মদিনা থেকে ফিরেছি মক্কা যাইনি এতেও কোনো বিয়াদবি না তার মানে কি বলতে চাইলাম যদি আপনি শুধু আপনার সুবিধা হয় আমি অনলি মদিনা শুধু মদিনা যাব দু চার পাঁচ দিন থেকে আসব বা কিছু কাল থাকবো কোনো অসুবিধার কথা নাই আপনি বেয়াদবি করলেন না যখন আপনার সুবিধা হবে মক্কা যান যখন আপনার সুবিধা হবে মদিনা যান যখন আপনার সুবিধা হবে মক্কা মদিনা দুটোই যান কিন্তু যান আপনি নেকির জায়গাগুলোতে যান যাবেন কি উদ্দেশ্যে মদিনায় কি উদ্দেশ্যে মদিনা যাবেন এই কথাটি শোনেন আজকে ভালো করে আর যদি মগজে ভুল তথ্য থাকে ভুল আকিদা থাকে ভ্রান্ত বিশ্বাস থাকে তো ডিলিট করেন মুছে ফেলেন নবী করিম সহি বোখারের হাদিস লাতসাদুর রেহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজেদ সফর করে যাওয়া যাবে না বাহনে চেপে কোথাও যাওয়া যাবে না সাদ্দুর রেহাল মানে ভ্রমণ করা সফর করা নেকির আশায় কোন স্থানকে উদ্দেশ্য করে লাতসাদ্দুর রেহালো নেকির আশায় ভ্রমণ করা কোন জায়গার উদ্দেশ্যে যাবে না জায়গাকে কেন্দ্র করে যদি যান তাহলে ইল্লা তবে একমাত্র এলা সালা সাথে মাসাজেদা তিন মসজিদের উদ্দেশ্যে কি বললেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তিন তিন জায়গার উদ্দেশ্যে না তিন মসজিদের উদ্দেশ্যে হাদিসটা ভালো করে বুঝেন কিন্তু হ্যাঁ আপনারা জ্ঞানী মানুষ ইল্লা ইলা সালাসাতে মাসাজেদা তিনটি মসজিদের উদ্দেশ্যে যাবে যদি নবী বলতেন যে এলা সালাসাতে মাওয়া দেয়া তিনটি প্লেসের উদ্দেশ্যে যাবে তিনটি স্থানের উদ্দেশ্যে যাবে তাহলে অর্থ আলাদা হয়ে যেত তখন মদিনার অন্য কিছুর নিয়ত করতাম কিন্তু এখানে আমার নিয়ত কি হবে মদিনার মসজিদ হবে তো মদিনা যখন যাবেন আপনি তখন মসজিদের নিয়ত করবেন আপনি নবীলামের হাদিসটা পুরা করি আল মসজিদুল হারাম মসজিদে হারামের উদ্দেশ্যে নেকির আশায় কোন জায়গাকে কেন্দ্র করে যদি সফর করতে হয় মসজিদে হারাম কাবা ঘরের উদ্দেশ্যে তুমি যাবে অল মসজিদুল আকসা আর দূরবর্তী মসজিদ মসজিদে আকসা হচ্ছে বাইতুল মোকাদ্দাসের প্যালিস্টাইনের মসজিদ এই মসজিদে আকসার উদ্দেশ্যে যাবে তাহলে ফিলিস্তিনে আল খালিল নামে একটি শহর আছে যেখান যে শহর সম্পর্কে সিটি সম্পর্কে বলা হচ্ছে যে ইব্রাহিম খলিল্লার কবর আছে আমি আল খালিল যাচ্ছি সফর করে অথবা আমি গাজা যাচ্ছি সফর করে এ উদ্দেশ্য করলে হবে না আমি গাজদার উদ্দেশ্যে সফর করি না আমি আল খালিলের উদ্দেশ্যে সফর করি না আমি অন্য কোন শহর এর উদ্দেশ্যে সফর করি না আমি কোথায় সফর করছি মসজিদে আকসার উদ্দেশ্যে সফর করবেন আপনি আপনার টার্গেট হবে ফিলিস্তিন কোন শহর নয় ওই মসজিদে যাওয়া অমাসজিদি হাজা আর আমার এই মসজিদ যখন নবী শাসন হাদিসটি বলেন তখন মসজিদ নবীতে ছিলেন এই জন্য বলছেন আমার এই মসজিদের উদ্দেশ্যে সফর করে আসবে সারা পৃথিবীর যেখান থেকে আসো না কেন নেকির আশায় যদি সফর করতে হয় আমার এই মসজিদের উদ্দেশ্যে সফর করে আসবে তো রাসুল্লাহামের মসজিদের উদ্দেশ্যে সফর হবে আপনার এটা হবে নিয়ম তা যখন আমি মদিনা যাব তখন আমার উদ্দেশ্য হবে মদিনা মসজিদ নবীর জিয়ারত করা যখন আমি মক্কা যাব তখন বাইতুল্লার জিয়ারত করা কাবা খানার জিয়ারত করা উদ্দেশ্য হবে যখন আমি ফিলিস্তিনে যাব তখন আমার মসজিদে আকসা জিয়ারত করা উদ্দেশ্য হবে এটা হচ্ছে নবী করিম সাল্লামের কথা সহি বোখারিতে রয়েছে সহি মুসলিমে রয়েছে অন্যান্য হাদিসের কিতাবের খুব প্রসিদ্ধ হাদিস এই জন্য যারা কোরআন সন্ন্যার অনুসারী তারা বলছেন যে আপনি আপনার কিবলা ঠিক করুন টার্গেট ঠিক করুন যাচ্ছেন মদিনা আর কোথায় যাচ্ছি আমাদের দেশের অধিকাংশ মানুষরাকে জিজ্ঞেস করলে নবী পাকের রওজায় হাজিরি দিতে যাচ্ছি নবী পাকের রওজায় হাজিরি দিতে যাচ্ছি হ্যাঁ নবীজির কাছে হাজিরি দিতে যাচ্ছি বা নবীজিকে সালাম পড়তে যাচ্ছি নবীজের ওপর দুরুদ পাঠের উদ্দেশ্যে যাচ্ছি এগুলি সবগুলি ভুল কথা সবগুলি ভুল কথা এটি আমার কথা না মোহাম্মদ রসুল্লাহ স্বয়ং বলছেন আমি যদি দলিল না বলতাম তাহলে বলতেন যে আপনার কথাই ঠিক নবী বলছেন যে মসজিদের উদ্দেশ্যে যাও জিয়ারতের উদ্দেশ্য নয় আমার সামনে হাজিরা দেওয়ার জন্য লাভবাইক বলার জন্য লাভবাইক আল্লাহকে বলবে লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক আল্লাহ শারিক আল্লাহ লাভবাইক আল্লাহকে বলবে আর যদি বলে না হাজিরি দিতে নবীর সামনে হাজিরা দিতে যাচ্ছি রজায় মোবারকে হাজিরা দিতে যাচ্ছি আমি নবী পাকের কাজ দরবারে হাজিরা দিতে যাচ্ছি এগুলি কথা কি সিরকি কথা হয়ে যায় না চিন্তা করুন তো একটু আল্লাহর সামনে লাভবাইক মানে হাজির লাভবাহিক মানে হাজির আল্লাহ হাজির তো যদি আল্লাহ ছাড়া কারো সামনে হাজির কোন বৈধতা থাকতো জায়েজ হওয়া থাকতো শরীয়তে তাহলে নবীলাম শিখিয়ে দিতেন যে লব্বাই কিয়া রসুল আল্লাহ লব্বাইক লব্বাই কিয়া রসুল আল্লাহ লব্বাইক শিখিয়ে দিতেন কেন শিখান নাই কেন শিখাননি যে হে রসুল্লাহ লব্বাইক মদিনা যখন ঢুকবেন লব্বাই কিয়া রসুল আল্লাহ লব্বাইক তা তো করেন না তা তো করেন না তা তো শিখাইনি আর করলে আপনি ভুল করবেন নবী তো এটা শিখাইনি নবী শিখেছে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লব্বাইক ইন্নাল হামদা লাকা ওয়াল মুলক লা বারবার করে নাই তোমার নাই তোমার নাই তোমার কাফের মুশরিকরা এই তালবিয়ার সাথে একটা কিছু বাড়িয়ে বলতো যেটাকে নবী সাল্লাম ডিলিট করেছেন অফ করেছেন সেটা লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আল্লাহ শরীক আলাক লব্বাইক ইল্লা শরীকাম তামলে কহু আমা মালাক নবী বংশধার কাফের মুশ্রেকেরা জাহিলেতের যুগে ইসলাম আসার আগে যখন তারা হজ করতো উমরা করতো তখন তালবিয়া পড়তো আর বলতো যে আল্লাহ তোমার তো কোনো শরিক নেই তোমার মতো কেউ নেই কিন্তু ইল্লা শরিকান শরিক আছে ইল্লা শরিকান তবে শরিক আছে কিন্তু শরিকগুলি তামলে কহু আমা মালাক ওই শরিকেরও তুমি মালিক আর শরিকের ডিপার্টমেন্টেরও তুমি মালিক শরিক যেসব দায়ী দায়িত্বের মালিক ক্ষমতার মালিক সেগুলিরও তুমি মালিক তার মানে এই লাত উজ্জা মানাত হোবাল দেব দেবী এরাও মালিক শরিক কিন্তু এরা হচ্ছে ছোট খোদা ছোট প্রভু আর তুমি ওপরওয়ালা বড় প্রভু হিন্দুদের মতো হ্যাঁ এখন কবর মাজা পূজা করতে গিয়ে যদি ওইটাই বলেন যে আল্লাহ সবচেয়ে বড় দাতা আর খাজা বাবা আমাকেই ছেলে দান করেছেন আল্লাহ হচ্ছেন ওপরওয়ালা আসল দাতা আর আমাকে গৌসুল আজম জিলানি বাবা দান করেছেন আটরসি বাবা দান করেছেন তো আপনি কি মক্কার মুশ্রিকদের চাইতে ভিন্ন কথা বললেন একই কথাই তো বললেন রসুল্লাহ মসজিদ জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যাবেন কখনো বলবেন না যে কবর জিয়ারত করতে যাচ্ছি বা নবী বাগের রওজা মোবারক জিয়ার করতে যাচ্ছি বা হাজিরা দিতে যাচ্ছি ওইসব কথা বলবেন না তবে ভালো করে আরো শুনে রাখেন সেটা হচ্ছে যখন মদিনা পৌঁছে গেছেন তখন আপনি রসুল্লাহামের কবরের সামনে দাঁড়িয়ে সালাম বলবেন সালাম বলবেন এটা আপনার জন্য সোননাথ কারণ আপনি হাজির হয়ে গেছেন মদিনায় নিয়ত হচ্ছে যে মসজিদ নবীতে যাব। মসজিদ নবীতে চলে গেছি আর মসজিদ নবীর পাশে হচ্ছে মায়েশার হুজরা কক্ষ আর কক্ষে নবী সাল্লামের কবর মোবারক রয়েছে সুতরাং আপনি ওখানে গিয়ে যদি সালাম না পড়েন তো কেমন লাগে অবশ্যই এটি ভালো লাগার কথা নয় সেই জন্য আপনি মদিনা যখন যাবেন আর আপনি তো রাত দিন যাচ্ছেন না যারা মদিনায় থাকেন সকাল বিকাল বারবার সালাম করবে সকাল বিকাল শুধু যাবেন আর কবর কাছে ভিড় ভাড় করবেন তাদের জন্য এটা উচিত হবে না তাদের জন্য এটা উচিত নয় কারণ সাহাবাই কেন আমরা মদিনায় বাস করতেন সকাল বিকাল বা পাঁচ অক্ট নামাজের পরে শুধু লাইন লাগাইতেন এরকম কাজ করতেন না আবার আবদুল্লাহ বিন উমার রাজি উমারের ওমারের ছেলে আর প্রখ্যাত সাহাবি আর হাদিসের বড়ই মহাদ্দেশ সাহাবি আর সন্ন্যতের এত গুরুত্বর সাথে পাবন্দি করতেন তিনি তার আমল বলছি তার আমল হচ্ছে যখন তিনি সফর থেকে আসতেন জেহাদের সফর থেকে হজের সফর থেকে ফিরে আসলেন ওমরা সফর থেকে ফিরে আসলেন বাইরে কোথাও গেছিলেন মদিনার বাইরে গেছিলেন সফর করে ফিরে আসলেন মদিনায় ঢুকলে রসুল্লাহ সাল্লাহাম মসজিদে নামাজ পড়তেন আর নামাজ পড়ার পরে তেহেতুল মসজিদ পড়ে বা সফর থেকে ফেরার একটি নামাজ সুন্নতি নামাজ আছে নামাজ পড়ে বাড়ি ঢোকার আগে তারপরে নবী কবরের সামনে গিয়ে সালাম বলতেন আউবাকার প্রথম খলিফার কবরের সামনে সালাম বলতেন আর আব্বা যে উমারের কবর আছে বাবার কবরের সামনে দাঁড়িয়ে বলতেন আসসালাম আলাইকা ইয়া আবাতি হে আব্বা আপনার ওপর সালাম তিন নম্বরে বাপকে সালাম দিতেন প্রথম বলতেন রসুল্লাহকে সাল্লাহ আলী সাল্লাম আসসালাম আলাইকে রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনাকে সালাম হোক তারপরে আসসালাম আলাইকে খালিফা তা রসুল্লাহ হে আল্লাহ রসুল খলিফা আবু বাকার আপনাকে সালাম হোক তারপরে আব্বার সামনে গিয়ে আর আমিরুল মমিন বলতেন না কারণ আমিরুল মমিনের চাইতে বড় হক হচ্ছে বাপের হক বাপের হক সুতরাং আসসালাম আলেক ইয়া আবাতে হে আমার প্রিয় আব্বা আপনাকে আমার সালাম হোক এই বলে তারপরে বাড়িতে ফিরে আসতেন তা আমাদের কাছে দলিল প্রত্যেকটি রয়েছে আপনি যখন সফর থেকে আসছেন অনেকদিন পরে গিয়েছেন মদিনা গেছেন রাত দিন ওখানে থাকেন না তখন বা মদিনায় থাকেন কিন্তু দীর্ঘদিন আপনি সালাম বলেননি তো যান মাঝে মাঝে গিয়ে সালাম বলেন কিন্তু ডেলি ডেলি লাইন লাগাবেন তাহলে তো মুশকিল করে দেবেন সারা বিশ্বের মুসলিমদের জন্য যারা দূর দূর থেকে বছরে পাঁচ বছরে আসছে তাদের জন্য সেই জন্য মদিনা থাকার লোক সকাল বিকালে এরকম সালাম করবেন না এগুলো বিদাতি কাজ কিন্তু যারা দূর থেকে যাচ্ছেন মসজিদ নবীতে নামাজটা পড়ে নেন আপনি তেহেদুল মসজিদ আর তার বা ফরজ নামাজের টাইম হলে ফরজ নামাজ আর তারপরে আপনি রসুল্লাহ সাল্লা সাল্লামের কবরের সামনে সালাম বলেন তারপরে আবু বাকারের কবরের সামনে সালাম বলেন উমারের কবরের সামনে সালাম বলেন এই সালাম বলবেন জি হ্যাঁ এইভাবে আপনি সালাম করবেন কিন্তু নিয়তটা যেন ঠিক থাকে যে আপনি মসজিদে নববীতে যাচ্ছেন নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ পাক যেন এই বিষয়গুলি বুঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন এখন আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসছে দু একটা প্রশ্নের উত্তর দিই ইফতারের সময় অনেকে বাম হাতে বাম হাত দিয়ে পান করে এই ব্যাপারে আপনাদেরকে একটু স্মরণ করাইতে বলছেন ভাইরা দেখেন বাম হাতে যেমন খাওয়া হারাম তেমনি পান করাও হারাম ভালো করে মনে রাখেন বাম হাতে দাঁড়িয়ে পান করার অবকাশ আছে কিন্তু বাম হাতে পান করার কোনো অবকাশ নেই নিষেধ আছে হারাম দুটো মশলায় পার্থক্য আছে দাঁড়িয়ে কোনো সময় একটা কিছু খেয়ে নিলেন অপছন্দনীয় কাজ কর মকরু কিন্তু বাম হাতে খাওয়া দাওয়া করা বা পান করা এটি হারাম নাজাইজ কাজ নবী করিম সাহা বলেছেন যে লাহাদুকুম বেশেমালিহি ওয়ালা ইয়াসা বেশেমালিহি তোমাদের কোনো মানুষ যেন বাম হাতে না খায় আর না পান করে দুটোই নিষেধ করেছে সমানভাবে কেন ফাইন্না শয়তান একল বেশে মালি ও বেশে মালি কারণ শয়তান বাম হাতে খায় আর শয়তান বাম হাতে পান করে সুতরাং বাম হাতে পান করবেন না এই লাবানটা বাম হাতে ধরেছেন এই খারাপ অভ্যাস কেন হাতে জুঠা লেগেছে সেই জন্য কুসংস্কার এটা হাতে জুঠা লেগেছে তো কি হইলো আপনার বাড়ির গ্লাস থাকলে তো অসুবিধা নেই তো ওয়ান টাইম ইউজের ভাই তারপরে আপনি তো ফেলে দিচ্ছেন তো হাত জুঠো হাতে নিলে অসুবিধাটা কি অন্য লোকও যদি পাশে খায় তারপরেও আপনার জন্য চলবে না যে আপনি বাম হাতে পান করছেন তো এখানে তো আপনি ওয়ান টাইম ইউজ করছেন বোতলটাও ইউজ করছেন লাবানটাও ইউজ করছেন একবার তো ডান হাতে আল্লাহর রাস্তায় পান করেন বাম হাতে খবরদার আপনার পান করবেন না হলে হারাম কাজ করবেন আর হারাম কাজ সবসময় হারাম রোজার অবস্থায় খাওয়া দাওয়া হারাম কিন্তু বাম হাতে পান করা সবসময় হারাম সুতরাং এই বিষয়গুলির খেয়াল রাখবেন উমরা গিয়ে অনেকে চুল কাটেন না না চুল কাটলে ওয়াজের ছেড়ে চলে আসলে উমরা অসম্পূর্ণ থাকবে চুল কাটা উমরাতে অজে ওয়াজে মাথা মুন্ডন করতে হবে এটা উত্তম আর মাথা মুন্ডন না করলে মেশিন লাগিয়ে পুরো মাথা থেকে চুল ছোট করতে হবে পুরো মাথা থেকে আর ওই যে বিদাতিরা ছোট ছোট কেচি নিয়ে আর কিছু পেট পূজারি ছোট ছোট বাচ্চাগুলো কেচি নিয়ে ঘুরে মারোয়ার উপর হ্যাঁ? আর আপনি দুরিয়াল তিনিয়াল সস্তাতে পেয়ে গেলেন এই দিক থেকে একটু এই দিক থেকে একটু এই দিক থেকে একটু নিলেন এটা জায়জ না এইভাবে ওমরা হয় না এই জন্য এরকম কাজ করবেন না অবস্থা অনেকে ছবি তোলেন না বিনা প্রয়োজনে ছবি তোলা যায়জ নয় বিনা ইসলামের কোনো স্বার্থ যদি না থাকে ছবি তোলা যায় না দেখেন আমরা দেশ বিদেশে প্রোগ্রামে যাই কিন্তু আমাকে অনেকে বলে শখের সাথে পাশে এসে দাঁড়িয়ে গেল শেখ আপনার সাথে ছবি নেবো আমি বলছি না নিষেধ সরি দুঃখিত আমি ছবি দেবো না কিন্তু আমার বক্তব্য এতে ফায়দা আছে সেই জন্য ছবি এখানে ইসলামের খাতির ধরেন আপনাদের ইফতারের খাবারের পয়সার ব্যবস্থা করতে হবে এখন একটা রিপোর্ট দিতে হবে সেই জন্য যদি কেউ ছবি নেই হ্যাঁ অথবা প্রচার মাধ্যমে দেব ফেসবুকে দেব আপনার টুইটারে দেব যার ফলে কিছু ডোনার দান খায়রাত করবে যে যার মাধ্যমে ইফতার ক্যাম্পটা চলবে তাহলে জায়জ কিন্তু এমনি এমনি সব করে এসে দাঁড়িয়ে গেলেন একটু ছবি নেবো এগুলো জায়জ নয় এগুলো নাজাইজ কাজ আর বিশেষ করে এবাদতে হজে যাচ্ছেন ওমরায় যাচ্ছেন খেলতে আশা করছে হ্যাঁ মনে হচ্ছে ফিল্ম স্টুডিও বানিয়ে ফেলেছে সাফা মারোয়াকে এগুলি জায়জ নয় আর বাকি দু একটা প্রশ্ন বাকি তাহলে ইনশাআল্লাহ তালা কালকে জবাব দেওয়া যাবে